السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে মুসলিম মাত্রই আমরা বিশ্বাস করি একজন মুসলিম তার জীবন পরিচালনা করবে আল্লা সুবহানা হুয়া দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের আলোকে আর ইসলামের এই মূল বিষয় হচ্ছে দুটি কোরআনুল করিম ও রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস তিনি আমাদেরকে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অবস্থাপনায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে হাদিসের বিষয়গুলি উপহার দিয়েছেন কখনো কোনো দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষামূলক বিষয়গুলি উল্লেখ করেছেন আবার কখনো সরাসরি আদেশ নির্দেশ জারি করেছেন আবার কখনো বেশ কিছু মূল্যবান চমৎকার শিক্ষণীয় কাহিনী তিনি তুলে ধরেছেন তবে সাধারণ কাহিনী আর হাদিসের কাহিনীর মাঝে অনেক পার্থক্য রয়েছে সাধারণ কাহিনী অনেক ক্ষেত্রেই অবাস্তব হয়ে থাকে কাল্পনিক হয়ে থাকে যা বাস্তবায়ন অসম্ভব এমনও হয়ে থাকে কিন্তু রাসুল্লাহ সাল আলী হুসাল্লামের হাদিসের কাহিনী কখনো অবাস্তব নয় কখনো কল্পিত নয় কাল্পিক কাল্পনিক নয় রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনী কখনো মন গড়া নয় তা একশো পার্সেন্ট বাস্তব মানুষের জীবনে তা হওয়াও বাস্তব সুতরাং এ কাহিনী আমাদের জন্য আমাদের জীবন সুন্দর করার জন্য একটি বড় ধরনের পাথেও সুপ্রিয় দর্শক শ্রোতা অন্যদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে রসুল সাল্লাহ আলী সাল্লামের উপহার দেওয়া হাদিসের কাহিনী নিয়ে উপস্থিত হচ্ছি সহিহুল বুখারির হাদিসে প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই আল্লাহ তালা আনহু যিনি সবচেয়ে বেশি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবি বর্ণনা করছেন আমাদের দিনী পিতা ইব্রাহিম আলহিসাল্লাম তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন সাহাবি আবু হরাজ বর্ণনা করেছেন ইব্রাহিম আলিহি সালাতাম এমন সময়ে তার আগমন ছিল এমন জাতির কাছে আল্লাহ সুবাহ তাকে প্রেরণ করেছেন যেই জাতি সকলেই ছিল প্রতিমা পূজারী তাদের নেশা পেশা কালচার সব ছিল প্রতিমা পূজা নিয়েই তারা আল্লাহ সুবাহ বিশ্বাসী ছিল না তারা ইসলাম বলতে কিছু চিন্ত না দিন বলতে কিছু চিন্ত না আল্লাহর তাওহিদ বলতে কিছু চিন্ত না শেরকের সাথেই তাদের ছিল জীবন ঘনিষ্ঠ সম্পর্ক শেরকের সমুদ্রেই যেন তারা হাবুডুবি খেত সেই পরিবেশে আল্লাহ হওয়া তালা নবী হিসাবে রাসুল হিসাবে প্রেরণ করলেন ইব্রাহিম আলী হিসালাতামকে সেই ইব্রাহিম আলী হিসালাতামের অনেক কাহিনী আমরা শুনেছি আজকে ছোট্ট আরেকটি কাহিনী আমরা শুনব তার সহধর্মিনী জীবন সঙ্গিনী সার আলাইহ সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহ সালাতাম চললেন বহুদূর পথে ইব্রাহিম আলী হিসালাতাম সারাকে নিয়ে যাচ্ছেন এমন এক দাম্ভিক নিষ্ঠুর শাসকের দেশে যেই শাসক মূলত যা বলা হয় বাহাদিসের বর্ণনার আলোকে পাওয়া যায় সেটাও ছিল মিশরেই আর সেই সময় এই শাসককেও ফেরাউন বলা হতো কারণ ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম ছিল না ফেরাউন ছিল একটি উপাধি মিশরের যারাই শাসক হতো প্রধান হতো তাদের উপাধি ছিল ফেরাউন তাই এই ফেরাউন মূলত মুসা আলি ইসলামের যে ফেরাউন সেই ফেরাউন নয় এ পরবর্তীতে সেই পরবর্তীতে নয় বরং মুসা আলাইসাল্লামের আগে অনেক আগে ইব্রাহিম আলি সালাম এর সময়ে যেই মিশরের শাসক ছিল সেই ফেরাউন মুসা ইব্রাহিম আলাইসালাম যখন সহধর্মিনী সারাকে নিয়ে যাচ্ছেন সেই ফেরাউনের জলুম অত্যাচারের একটি দিক ছিল অন্যায় অবিচার ও ঘৃণিত আচরণের একটি দিক ছিল যদি কোনো ভালো মেয়ে ভালো নারী তার রাজপ্রাসাদের সামনে দিয়ে যেত তার এরিয়াতে চলত তাহলে তার সাথে অপকর্মের জন্য সে ব্যবস্থা নিত এই ছিল তার ঘৃণিত চরিত্র ইব্রাহিম আলী হিসালাতাম তিনি সারা আলাইহালামকে নিয়ে চলছেন চলতে যখন এই রাজার দৃষ্টিতে পড়ে যায় যে এই ধরনের এক সুন্দরী অত্যন্ত ভালো মেয়ে নারী এই এলাকা দিয়ে যাচ্ছে উভয়কে আটক করা হয় ইব্রাহিম আলাইসাল্লাম এবং সারা আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে অবস্থা অন্যরকম তিনি একটি কৌশল অবলম্বন করলেন তাকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে যে মহিলা মানুষ সে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সে আমার বোন ইব্রাহিম আলাইসাল্লাম এটি কৌশল অবলম্বন করলেন এই জন্য তিনি মনে করলেন হয়তো আমার বোনের পরিচয় দিলে এই ক্ষেত্রে সেই শাসক জালেম শাসক হয়তো খারাপ কিছু চিন্তা করবে না আমাদেরকে ছেড়ে দেবে কিন্তু সেই কৌশল অবলম্বন করেও রেহাই হয়নি ইব্রাহিম আলাইহিসালাম সেই পরিচয় দেওয়ার পরেও ইব্রাহিম সালামকে এক জায়গায় রাখা হলো তার সহধর্মিনী সারা সালামকে সেই জালেম অসভ্য শাসকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ইব্রাহিম সালাম সেই মুহূর্তে একটু স্মরণ করে দিলেন হে সারা দেখো আমি একটি কথা বলেছি এক পরিচয় দিয়েছি সুতরাং তুমি ভিন্ন পরিচয় দিয়ে আবার আমাকে মিথ্যাবাদী বানায় ফেলো না তা কি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি বলেছি সে আমার বোন বাস্তবেও বর্তমান এই বিশ্বে এই পৃথিবীতে আমি একজন ইমানদার পুরুষ তুমি একজন ইমানদার নারী এই ইমানি দৃষ্টিকোণ থেকে আমরা যেন পরস্পরে ভাই ও বোন সেই দৃষ্টিকোণ থেকে আমি এই পরিচয় দিয়েছি ইব্রাহিম সালাম সারা আলিহাসাল্লামকে কথা স্মরণ করে দিলেন নেওয়া হল সারা আলিহিসাল্লামকে সেই জালেমের কাছে সেই জালেম তার অসভ্য আচরণ অনুযায়ী সারা আলিহিসাল্লামের সাথে অপকর্মের জন্য তার দিকে অগ্রসর হতে শুরু করল সারা আলিহিসাল্লাম আলাইহালাম তিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর কাছেই তিনি সাহায্য চান আল্লাহর কাছেই তিনি বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করছেন তিনি অজু করলেন পবিত্র হলেন সালাতে দাঁড়ালেন আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমি যদি সত্যি আপনার প্রতি ইমানদার হয়ে থাকি তাহলে এ কাফের থেকে এ পাপিষ্ঠ থেকে অসভ্য থেকে আমাকে রক্ষা করো তুমি তো একমাত্র রক্ষার মালিক আল্লাহ সুবাহ হাত আল্লাহর কাছে সারা সালাম যখন এইভাবে দোয়া করলেন যখন এই সেই অসভ্য শাসক জালেম সারা আলি ইসালামের দিকে হাত বাড়াত শুরু করল সাথে সাথে তার হাত পা যেন জড়িয়ে আসতে শুরু করল সে অনুভব করল যে আসলেই সে বড় ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে অনুরোধ জানালো সারা আলাইসাল্লামকে যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আপনার রব যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন আমি আপনার সাথে কখনো দুর্ব্যবহার করব না সারা আলহিসাল্লাম তিনি সদয় হয়ে আল্লাহর কাছে দোয়ার করলেন সে আবার সুস্থ হয়ে গেলে আবার দ্বিতীয়বার একইভাবে সে অপকর্মের জন্য ইচ্ছা পোষণ করলে সারা আলহি সালাম তিনি আবার সালাতে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ সত্যিই যদি আমি আপনার প্রতি ইমানদার হয়ে থাকি তাহলে আমার রক্ষার কেউ নেই এ জালিম কাফের পাপিষ্ট থেকে অসভ্য থেকে আমাকে রক্ষা করো আল্লাহ সুহানা হুয়া তালা একইভাবে তার আজাব দিয়ে সেই অসভ্য শাসককে পূর্বের চেয়ে আরো কঠিন তার ভয়ানক পরিস্থিতি করে দিলেন মনে হয় যেন হাত পা জড়িয়ে এসে সে মাটিতে পড়ে যাবে এমন ভাব তার একেবারে অক্ষ অপারক শক্তিহীন নিস্তেজ হয়ে গেল আল্লা সুবাহানুভালা রক্ষা করলেন এরপরে কোনো কোনো বর্ণনা এসেছে তৃতীয়বারও চেষ্টা করেছে আল্লাহ সুবাহানুভালা তিনি তার প্রতি ইমানদার এই নারীকে তার এই বান্দিকে তিনি রক্ষা করলেন এবং তার সেই শত্রুকে তিনি শাস্তি দিলেন অক্ষম হয়ে অপারগ হয়ে সেই জালেম শাসক তার কর্মকর্তা তাদেরকে নির্দেশ দিল যে তোমরা কাকে নিয়ে এসেছ আমার কাছে তোমরা নিয়ে যাও তাকে তোমরা নিয়ে এসেছ যেন আমার কাছে এক বড় শয়তানকে যার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে ইব্রাহিম আলাই সালাতামের কাছে সারাকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হলো আল্লাহ সুবহানা হুয়া তালা ইব্রাহিম আলাইসালাম এবং সারা আলাইসালাম তাকে তাদের দুজনকে এ কঠিন বিপদ থেকে রক্ষা করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে একটু আমাদের চিন্তার বিষয় বিশেষ করে আমাদের বনদেরকে আমরা স্মরণ করে দিব আজকে আমাদের অনেক বোন এমনও রয়েছেন যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন ইমানদার হিসাবেও দাবি করেন কিন্তু যেভাবে সারা আলাইহালাম আল্লাহকে ভয় করে অপকর্ম থেকে মুক্তির জন্য আল্লাহর শরণাপন্ন হয়ে বাঁচার চেষ্টা করলেন আমাদের অনেকেই হয়তো এই ক্ষেত্রে আমরা অনেক দুর্বল বরং অনেক বোন নিজেকে দিনদার বলেও দাবি করে বা মুসলিম বলে দাবি করে আবার এই ধরনের শয়তানের প্ররোচনায় অনেক সময় নিজেরাই স্বেচ্ছায় খারাপ কাজে জড়িয়ে যায় আপনি কি একটু ভেবেছেন আল্লাহ সুবাহ ওই অপকর্মের ইচ্ছা পোষণকারী সেই জালেম শাসককে যেমন দুনিয়াতে শাস্তি দিয়েছেন আপনি নিজেকে ইমানদার বলে দাবি করে আবার যদি শয়তানের প্ররোচনায় এ সমস্ত অপকর্মের দিকে পা বাড়ান বিভিন্ন রকমের অনেক বিশেষ করে আজকে যারা মধ্যবয়সী শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা পরিবেশে প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের অবাধ বিচরণ তারা যেন এটাকে কিছুই মনে করে না একজন মুসলিমের আচরণ এমন হতে পারে একজন মুসলিম আল্লাহ সুবাহ তালাকে ভয় করবে একজন মুসলিম নারী তার সতীত্ব সংরক্ষণের জন্য জীবনের সর্বোচ্চ পর্যায়ে সে চেষ্টা করবে যেন তার সতীত্বকে সংরক্ষণ করতে পারে সত্যিই কেউ যদি আল্লাহ সুবাহ আলাকে প্রকৃতপক্ষে ভয় করে নিজের সতীত্বকে সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তাহলে সারা আলাইহালামকে যেমনইভাবে আল্লাহ সুবাহ এই কঠিন বিপদ থেকে রক্ষা করলেন প্রতিটি মুসলিম নারীকেও অবশ্যই আল্লাহ সুবাহ সেই বিপদ থেকে রক্ষা করবেন শুধু বিপদ থেকে রক্ষাই নয় সারা আলাইহালাম আল্লাহ সুবাহ তাকে বিপদ থেকেও রক্ষা করলেন এবং সেই শাসক তার বাস্তব বিষয়টি বুঝতে পেরে সারা এবং ইব্রাহিম সালাতাম উভয়ের সেবার জন্য তাদেরকে আরেকজন সেবিকাও হিসাবে দান করলেন উপহার দিলেন তিনি হচ্ছেন সে হাজরা আলাইহাসালাম ইসমাইল আলাইহিসাল্লাম এর মা সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং প্রতিটি পুরুষ ও নারী আমাদের জীবনকে সুন্দর রাখার জন্য আমাদের ইমানকে সংরক্ষণের জন্য এসব অশালীনতা থেকে অসভ্য নোংরা আচরণ থেকে মুক্ত হওয়ার জন্য আদর্শ হিসেবে গ্রহণ করা দরকার এই সেই ইব্রাহিম আলহিসাল্লাম সারা আলাইহাসাল্লাম অনুরূপভাবে মারিয়াম আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা আয়েশা রাদি আল্লাহ আনহার বিষয়েও আমরা জানি যাকে সেই মুনাফিক শ্রেণী ওই বাণী মোস্তালিক যুদ্ধ থেকে ফেরার পরে বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আয়েশা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন সত্যিকারীভাবে আল্লাহকে ভয় করে নিজের স্বচ্ছতা তিনি সবসময় বজায় রাখার সচেষ্ট ছিলেন যার কারণে যতজনেই তাকে মোনাফিকের চক্রান্তে অপবাদ দেওয়ার চেষ্টা করুক না কেন আল্লাহ সুবহান হুয়া তালা সপ্তম আসমানের উপর থেকে আয়েশা রাদি আল্লাহ এ অপবাদ মুক্ত করার জন্য সেই ঘোষণা দিয়েছেন অতএব প্রতিটি বন্ধেরকে আমরা স্মরণ করে দিতে চাই আপনি কি সেই জান্নাত আশা করেন আপনি কি সেই কঠিন শাস্তি জাহান্নাম থেকে বাঁচতে চান যদি তাই হয় শুধু মুসলিম হিসাবে দাবি নয় সত্যিই যদি আপনি সেই জান্নাতের আশা করেন সেই আয়েশা রবি আল্লাহ আনহার সাথে জান্নাতে স্থান নিতে চান সেই মারিয়াম আলাইহিসালামের সাথে জান্নাতে স্থান নিতে চান সেই সারা আলাইহাসালামের সাথে জান্নাতে স্থান নিতে চান তাহলে আপনাকে আপনার জীবনের অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে তাদেরকেই মারিয়াম আলাইহিসালাম আলাইহিসালাম যার ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে সেই খ্রিস্টান সমাজ ইহুদি সমাজ তারা মারিয়াম আলাইহিসালামকে কত রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করল কিন্তু আল্লাহ সুবাহ ভয় করে যিনি নিজেই স্বচ্ছ ছিলেন সুন্দর ছিলেন মারিয়াম আলাইসালামকে শত অপবাদ দেওয়ার চেষ্টা করলেও তারা কখনো অপবাদ দিতে পারেনি আল্লাহ সুবাহানুভালা তাকেই সংরক্ষণ করেছেন আপনি যদি আল্লাহকে ভয় করে সেই জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন নিজে স্বচ্ছ থাকতে চান আল্লাহ আপনাকে রাখবেন স্বচ্ছ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে ধরনেই সত্যিকারী ইমানদার হয়ে আমাদের জীবনে স্বচ্ছ সুন্দর থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু